بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى, إلى أجل مسمى ويؤتك الذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور বিসমিল্লাহ রহমান রহিম আলিফ লাম রা একটি ফরমান এর আয়াতগুলো পাকাপোক্ত এবং বিস্তারিতভাবে বিবৃত হয়েছে এক পরম প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে এতে বলা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারোর বন্দিগি করবে না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারীও এবং সুসংবাদ দাতাও আরও বলা হয়েছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে এসো তাহলে তিনি দীর্ঘ সময় পর্যন্ত তোমার উত্তম জীবন সামগ্রী দিন এবং অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তার অনুগ্রহ দান করবেন তবে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের ব্যাপারে একটি অতীব ভয়াবহ দিনের আজাবের ভয় করছি তোমার সবকে আল্লাহর দিকে ফিরতে হবে এবং তিনি সবকিছু করতে পারেন দেখো এরা তার কাছ থেকে আত্মগোপন করার জন্য বুক ভাঁজ করছে সাবধান যখন এরা কাপড় দিয়ে নিজেদেরকে ঠাকে তখন তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা সবই আল্লাহ জানেন তিনি তো অন্তরে যা সংগোপন আছে তাও জানেন آمنت بالله وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في ستة أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إن هذا إلا سحر مبين ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم وحاق بهم ما كانوا به يستهزئون বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি বরং করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর বর্তে না এবং যার সম্পর্কে তিনি জানেন না কোথায় সে থাকে এবং কোথায় তাকে সোপর্দ করা হয় সব কিছু একটি পরিষ্কার কিতাব লেখাচ্ছে তিনি আকাশ ও পৃথিবী ছয় দিন সৃষ্টি করেছেন যখন এর আগে তার আড়স পানির উপর ছিল দাঁতে তোমাদের পরীক্ষা করে দেখেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করে এখন যদি হে মোহাম্মদ তুমি বলো হে লোকেরা মরার পর তাদের পুনরুজ্জীবিত করা হবে তাহলে অস্বীকারীরা সঙ্গে সঙ্গেই বলে উঠবে এ তো সুস্পষ্ট জাদু আর যদি আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের শাস্তি পিছিয়ে দেই তাহলে তারা বলতে থাকে কোন জিনিস শাস্তিটাকে আটকে রেখেছে শোনো যেদিন সেই শাস্তির সময় এসে যাবে সেদিন কারো ফিরানোর প্রচেষ্টা তাকে ফিরাতে পারবে না এবং জানিয়ে তারা বিদ্রুপ করছে তাই তাদেরকে খেয়াও করে ফেলবে ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير আমি মানুষকে নিজের অনুগ্রহ ভাজন করার পর আবার কখনো যদি তাকে তা থেকে বঞ্চিত করি তাহলে সে হতাশ হয়ে পড়ে এবং অকৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে থাকে আর যদি তার উপর যে বিপদ এসেছিল তারপরে আমি তাকে আমাদের স্বাদ আস্বাদন করাই তাহলে সে বলে আমার সব বিপদ কেটে গেছে তখন সে আনন্দে আত্মহা হয়ে পড়ে এবং অহংকার করতে থাকে এ দোষ থেকে একমাত্র তারাই মুক্ত যা সাবর করে এবং সৎ কাজ করে আর তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট প্রতিদানও فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل কাজী হে নবী এমন যেন না হয় তোমার প্রতি যে জিনিসের রহি করা হচ্ছে তুমি তার মধ্যে থেকে কোনো জিনিস বাদ দেবে এবং এ কথায় তোমার মন সংকুচিত হবে এজন্য যে তারা বলবে এ ব্যক্তির উপর কোনো ধনভাণ্ডার অবতীর্ণ হয়নি কেন অথবা এর সাথে কোনো ফেরেস্তা আসেনি কেন তুমি তো নিছক সতর্ককারী এরপর আল্লাহ সব কাজের ব্যবস্থাপক أم يقولون افتراه قل فأتوا بعشر صور مثله مفتريات وادعوا من استطعتم وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون এরা কি বলছে নবী নিজেই এই কেতাবটি রচনা করেছে বলো ঠিক আছে তাই যদি হয় তাহলে এর মতো দশটি সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া তোমাদের আর যেসব মাবুদ আছে তাদেরকে সাহায্যের জন্য ডাকতে থাকো যদি তোমরা তাদেরকে মাবুদ মনে করার ব্যাপারে সাচ্চা হয়ে থাকো এখন যদি তোমাদের মাবুদরা তোমাদের সাহায্যে না পৌঁছে থাকে তাহলে জেনে রাখো এ আল্লাহর ইলম থেকে নাজিল হয়েছে এবং তিনি ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নেই তাহলে কি তোমরা এ সত্যের সামনে আনুগত্যের শির নত করছো من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا وحبط ما صنعوا فيها وباطل যারা শুধুমাত্র এ দুনিয়ার জীবন এবং এর শোভা সৌন্দর্য কামনা করে তাদের কৃতকর্মের সমুদায় ফল আমি এখানেই তাদেরকে দিয়ে দেই এবং এ ব্যাপারে তাদেরকে কম দেয়া হয় না কিন্তু এ ধরনের লোকদের জন্য আখেরাতে আগুন ছাড়া আর কিছুই নেই সেখানে তারা জানতে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 পথে যেতে মানুষকে বাধা দেয় সেই পথকে বাঁকা করে দিতে চায় এবং আখেরাতকে অস্বীকার করে أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون لا جرم أنهم في الآخرة هم الأخسرون তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারত না এবং আল্লাহর মোকাবিলায় তাদের কোনো সাহায্যকারী ছিল না তাদেরকে এখন দ্বিগুণ আজাব দেয়া হবে তারা কারোর কথা শুনতেও পারত না এবং তারা নিজেরা কিছু দেখতেও পেত না তারা এমন লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে ঠেলে দিয়েছে এবং তাদের মন গড়া সব কিছুই তাদের কাছ থেকে হারিয়ে গেছে অনিবার্যভাবে আখেরাতে তারাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত إن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 الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين আর এমনি অবস্থা ছিল যখন আমি নুহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম সে বলল আমি তোমাদের পরিষ্কার ভাষায় সাবধান করে দিচ্ছি তোমরা আল্লাহ ছাড়া আর কারোর বন্দিগি করো না নয়তো আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপর একদিন যন্ত্রণাদায়ক আজাব আসবে জবাবে সেই কমের সর্দাররা যারা তার কথা মানতে অস্বীকার করেছিল তা বলল আমাদের দৃষ্টিতে তুমি তো ব্যাস আমাদের মতো একজন মানুষ বই আর কিছুই নাও আর আমরা তো দেখছি আমাদের সমাজের মধ্যে যারা অত্যন্ত নিকৃষ্ট ও নিম্ন শ্রেণীর ছিল তারাই কোনো প্রকার চিন্তা ভাবনা না করে তোমার অনুসরণ করেছে আমরা এমন কোনো জিনিসও দেখছি না যাতে তোমরা আমাদের চেয়ে অগ্রবর্তী বরং আমরা তো তোমাদের মিথ্যাবাদী মনে করি قال يا قوم أرأيتم إن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 তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়াও আমার কাজ নয় তারা নিজেরাই নিজেদের রবের কাছে যাবে কিন্তু আমি দেখছি তোমরা মূর্খতার পরিচয় দিচ্ছ ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين হে আমার কম যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহর পাকড়াও থেকে কে আমাকে বাঁচাবে তোমরা কে এতটুকু কথাও বোঝো না আমি তোমাদের এ কথা বলি না রে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে এ কথাও বলি না যে আমি অদৃশ্যের গান রাখি এবং আমি ফিরেস্তা এ দাবিও করি না আর আমি এ কথাও বলতে পারি না যে তোমরা যাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে দেখো তাদেরকে আল্লাহ কখনো কোনো কল্যাণ দান করবেন না তাদের মনের অবস্থা আল্লাহই ভালো জানেন যদি আমি এমনটি বলি তাহলে আমি হব জালেম قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغفيكم هو ربكم وإليه ترجعون أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون শেষ পর্যন্ত তারা বলল হে নূহ তুমি আমাদের সাথে ঝগড়া করেছ অনেক ঝগড়া করেছ যদি সত্যবাদী হও তাহলে এখন আমাদের যে আজাবের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো নূহ জবাব দিল তা তো আল্লাহই আনবেন যদি তিনি চান এবং তা প্রতিহত করার ক্ষমতা তোমাদের নেই এখন যদি আমি তোমাদের কিছু মঙ্গল করতে চাইও তাহলে আমার মঙ্গলাকাঙ্ক্ষা তোমাদের কোনো কাজে রাখবে না যখন আল্লাহ নিজেই তোমাদের বিভ্রান্ত করার ইরাদা করে ফেলেছেন তিনিই তোমাদের রব এবং তাঁরই দিকে তোমাদের ফিরে যেতে হবে হে মোহাম্মদ এরা কি এ কথাও বলে যে এ ব্যক্তি নিজেই সব কিছু রচনা করেছে ওদেরকে বলে দাও যদি আমি নিজে সব রচনা করে থাকি তাহলে আমার অপরাধের দায় দায়িত্ব আমার আর যে অপরাধ তোমরা করে যাচ্ছ তার জন্য আমি দায় নই وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم নুহের প্রতি ওহি নাজিল করা হলো এই মর্মে যে তোমার কমের মধ্য থেকে যারা ইতিমধ্যে ইমান এনেছে তারা ছাড়া এখন আর কেউ ইমান আনবে না তাদের কৃতকর্মের জন্য দুঃখ করা পরিহার করো এবং আমার তত্ত্বাবধানে আমার ওহি অনুযায়ী একটি নৌকা বানানো শুরু করে দাও আর দেখো যারা জুলুম করেছে তাদের জন্য আমার কাছে কোনো সুপারিশ করো না এরা সবাই এখন ডুবে যাবে নুহ যখন নৌকা নির্মাণ করছিল তখন তার কমের সর্দাদের মধ্য থেকে যারাই তার কাছে দিয়ে যেত তারাই তাকে উপহাস করত সে বলল যদি তোমরা আমাকে উপহাস করো তাহলে আমিও তোমাদের উপহাস করছি শিগগির তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনা কর আজাব নাজিল হবে এবং কার উপর এমন আজাব নাজিল হবে যা ঠেকাতে চাইলেও ঠেকানো যাবে না حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং তুলা উথলে উঠল তখন আমি বললাম সব ধরনের প্রাণীর এক এক জোড়া নৌকায় তুলে নাও নিজের পরিবার বর্গকেও তবে তাদের ছাড়া যাদেরকে আগেই চিহ্নিত করা হয়েছে এতে তুলে নাও এবং যারা ইমান এনেছে তাদেরকে এতে বসাও তবে সামান্য সংখ্যক লোকই নুহের সাথে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 আমাকে মাফ না করো এবং আমার প্রতি রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى وعلى أمم ممن معك وأمم سنمتعهم وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون হুকুম হলো হে নূহ নেমে যাও আমার পক্ষ থেকে শান্তি ও বরকত তোমার উপর এবং তোমার সাথে যেসব সম্প্রদায় আছে তাদের উপর আবার কিছু সম্প্রদায় এমনও আছে যাদেরকে আমি কিছুকাল জীবন উপকরণ দান করব তারপর আমার পক্ষ থেকে তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি হে মোহাম্মদ এসব গায়েবের খবর যা আমি তোমাকে ওহির মাধ্যমে জানাচ্ছি এর আগে তুমি সব জানতে না এবং তোমার কমও জানত না কাজেই সবর করো মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম আর আদের কাছে আমি তাদের ভাই হুদকে পাঠালাম সে বলল হে আমার স্বজাতীয় ভাইরা আল্লাহর বন্দিগি করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তোমরা নিছক মিথ্যা বানিয়েছ يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون হে আমার কওমের ভাইয়েরা এ কাজের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক তো তাঁরই জিম্মায় যিনি আমাকে পড়া করেছেন তোমরা কি একটুও বুদ্ধি বিবেচনা করে কাজ করো না আর হে আমার কমে লোকেরা মাফ চাও তোমার রবের কাছে তারপর তার দিকেই ফেসো তিনি তোমাদের জন্য আকাশের মুখ খুলে দেবেন এবং তোমাদের বর্তমান শক্তির উপর আরও শক্তি বৃদ্ধি করবেন অপরাধীদের মতো মুখ ফিরিয়ে নিও না তারা জবাব দিল হে হুদ তুমি আমাদের কাছে কোনো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসুন তোমার কথায় আমরা আমাদের মাবুদদেরকে ত্যাগ করতে পারি না আমরা তোমার প্রতি ইমান আনছি না আমরা তো মনে করি তোমার উপর আমাদের কোনো দেবতার অভিশাপ পড়েছে হুদ বলল আমি আল্লাহর সাক্ষ্য পেশ করছি আর তোমরা সাক্ষী থাকো তোমরা আল্লাহর সার্বভৌম ক্ষমতায় আল্লাহকে ছাড়া যে অন্যদেরকে শরিক করে রেখেছ তা থেকে আমি মুক্ত من دونه فكيدوني جميعا ثم لا تنظرون إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে যা করার করো তাতে কোনো ত্রুটি রেখো না এবং আমাকে একটু অবকাশ দিও না আমার ভরসা আল্লাহর উপর যিনি আমার রব এবং তোমাদেরও রব তিনি প্রতিটি প্রাণীর ভাগ্য নিয়ন্তা নিঃসন্দেহে আমার রব সরল পথে আছেন যদি তোমরা মুখ ফিরিয়ে নিতে দাও তাহলে ফিরিয়ে নাও কিন্তু যে পয়গাম দিয়ে আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এখন আমার রব তোমাদের জায়গায় অন্য জাতিকে বসাবেন এবং তোমরা তার কোনোই ক্ষতি করতে পারবে না অবশ্যই আমার রব প্রতিটি জিনিসে সংরক্ষক ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا واتبعوا أمر كل جبار عنيد وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود তারপর যখন আমার হুকুম এসে গেল তখন নিজের রহমতের সাহায্যে হুদ ও তার সাথে যারা ইমান এনেছিল তাদেরকে আমি রক্ষা করলাম এবং কঠিন আজাদ থেকে বাঁচালাম এ হচ্ছে আদ নিজের রবে নিদর্শনতা অস্বীকার করেছে নিজের রসুলদের কথাও অমান্য করেছে এবং প্রত্যেক স্বৈরাচারী সত্যের দুশ্মনদের আদেশ মেনে চলছে শেষ পর্যন্ত এ দুনিয়ায় তাদের উপর লানত পড়েছে এবং কেমতের দিনেও শোনো আর তাদের রবের সাথে কুফরি করেছিল শোনো দূরে নিক্ষেপ করা হয়েছে হুদের জাতি আদকে وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب আর সামুদের কাছে আমি তাদের ভাই সালেহকে পাঠালাম সে বলল হে আমার কমের লোকেরা আল্লাহর বন্দিগি করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তিনি তোমাদের জমিন থেকে পয়দা করেছেন এবং এখানেই তোমাদের বসবাস করেছেন কাজেই তোমরা তার কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে এসো নিশ্চয়ই আমার রব নিকটে আছেন তিনি ডাকের জবাব দেন قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب তারা বলল হে সালেহ এর আগে তুমি আমাদের মধ্যে এমন ব্যক্তি ছিলে যার কাছে ছিল আমাদের এই বিপুল প্রত্যাশা আমাদের বাপ দাদারা যেসব উপাস্যের পূজা করত তুমি কি তাদের পূজা করা থেকে আমাদের বিরত রাখতে যাচ্ছ তুমি যে পথের দিকে আমাদের ডাকছ সে ব্যাপারে আমাদের ভীষণ সন্দেহ যা আমাদের পেরেশানির মধ্যে ফেলিয়েছে সালেহ বলল হে আমার সম্প্রদায়ের ভাইরা তোমরা কি কখনো এই কথাটিও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 الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود কিন্তু তারা উটনিটিকে মেরে ফেল এর ফলে সালেহ তাদেরকে সাবধান করে দিল এই বলে ব্যাস আর তিন দিন তোমাদের গৃহে অবস্থান করে নাও এটি এমন একটি মেয়াদ যা মিথ্যা প্রমাণিত হবে না শেষ পর্যন্ত যখন আমার ফয়সালার সময় এসে গেল তখন আমি নিজ অনুগ্রহে সালেহ ও তার উপর যারা ইমান এনেছিল তাদেরকে রক্ষা করলাম এবং সেই দিনের লাঞ্ছনা থেকে তাদেরকে বাঁচালাম নিঃসন্দেহে তোমার রবি আসরে শক্তিশালী ও পরাক্রমশালী আর যারা জুলুম করেছিল একটি বিকট আওয়াজ তাদেরকে আঘাত করল এবং তারা নিজেদের বাড়ি ঘরে এমন অসাড় ও প্রাণহীন হয়ে পড়ে রইল যেন তারা সেখানে কখনোই বসবাস করেন শোনো সামুদ তার রবের সাথে কুফরি করল শোনো দূরে নিক্ষেপ করা হলো সামুদকে ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب ومن وراء إسحاق يعقوب আর দেখো ইব্রাহিমের কাছে আমার ফিরিস্তারা সুখবর নিয়ে পৌঁছল তারা বলল তোমার প্রতি সালাম বর্ষিত হোক ইব্রাহিম জবাবে বলল তোমাদের প্রতিও সালাম বর্ষিত হোক তারপর কিছুক্ষণ যেতে না যেতেই ইব্রাহিম একটি কাবাব করা বাছুর তাদের মেহমানদারের জন্য নিয়ে এলো কিন্তু যখন দেখল তাদের হাত আহারের দিকে এগুছে না তখন তাদের প্রতি সন্দিহান হয়ে পড়ল এবং তাদের ব্যাপারে মনে মনে ভীতি অনুভব করতে লাগল তার বলল ভয় পাবেন না আমাদের তো লুতের সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে ইব্রাহিমের স্ত্রীও দাঁড়িয়েছিল সে কথা শুনি হেসে ফেলল তারপর আমি তাকে ইসাহাকের এবং ইসাকের পরে ইয়াকুবের সুখবর দিন قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود সে বলল হায় আমার পোড়া কপাল এখন আমার সন্তান হবে নাকি যখন আমি হয়ে গেছি খুনখুনি বুড়ি আর আমার স্বামীও হয়ে গেছে বুড়ো এ তো বড় আশ্চর্য ব্যাপার ফেরেশ তারা বলল আল্লাহর হুকুমের ব্যাপারে অবাক হচ্ছ হে ইব্রাহিমের গৃহবাসীরা তোমাদের প্রতি তো রয়েছে আল্লাহর রহমত ও বরকত আর অবশ্যই আল্লাহ অত্যন্ত প্রশংসায়ী এবং বড়ই শান শকতের অধিকারী তারপর যখন ইব্রাহিমের আশঙ্কা দূর হলো এবং সন্তানের সুসংবাদে তার মন খুশিতে ভরে গেল তখন সে লুতের সম্প্রদায়ের ব্যাপারে আমার সাথে বাদানুবা শুরু করল আসলে ইব্রাহিম ছিল বড়ই সহনশীল ও কোমল হৃদয়ের অধিকার এবং সে সকল অবস্থায় আমার দিকে রুজু করত অবশেষে আমার ফেরেস্তারা তাকে বলল হে ইব্রাহিম এ থেকে বিরত হও তোমার রবের হুকুম হয়ে গেছে কাজেই এখন তাদের উপর এ আজাব অবধারিত কেউ ফিরাতে চাইলেই তা ফিরবে না ولما جاءت رسلنا لوطا سيء بهم لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد আর যখন আমার ফেরেস্তারা লুতের কাছে পৌঁছে গেল তখন তাদের আগমনে সে খুব ঘাবড়ে গেল এবং তার মন ভয়ে জড়সড় হয়ে গেল সে বলতে লাগলো আজ বড় বিপদের দিন এ মেহমানদের আসার সাথে সাথেই তার সম্প্রদায়ের লোকেরা নির্দ্বিধায় তার ঘরের দিকে ছুটে আসতে লাগল আগে থেকেই তারা এমনি ধরনের কুকর্মে অভ্যস্ত ছিল লুত তাদেরকে বলল ভাইয়েরা এই যে এখানে আমার মেয়েরা আছে এরা তোমাদের জন্য পবিত্রতর আল্লাহর ভয় ডর কিছু করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই তারা জবাব দিল তুমি তো জানোই তোমার মেয়েদের দিয়ে আমাদের কোনো কাজ নেই এবং আমরা কি চাই তাও তুমি জানো قال لو أن لي بكم قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك ۖ إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد লুত বলল হায় যদি আমার এতটা শক্তি থাকতো যা দিয়ে আমি তোমাদের সোজা করে দিতে পারতাম অথবা কোনো শক্তিশালী আশ্রয় থাকতো সেখানে আশ্রয় নিতে পারতাম তখন ফেরেস্তারা তাকে বলল হে লুত আমরা তোমার রবের প্রেরিত ফেরেস্তা এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি কিছু রাত থাকতে তোমার পরিবার পরিজন নিয়ে বের হয়ে যাও আর সাবধান তোমার কেউ যেন পিছন ফিরে না তাকায় কিন্তু তোমার স্ত্রী ছাড়া সে সাথে যাবে না কারণ তার উপরও তাই ঘটবে যা ওই সব লোকের ঘটবে তাদের ধ্বংসের জন্য প্রভাত কাল নির্দিষ্ট রয়েছে প্রভাত হবার আর কতটুকুই বাদে আছে তারপর যখন আমার ফয়সালার সময় এসে গেল আমি গোটা জনপদটি উল্টে দিলাম এবং তার উপর পাকা মাটির পাথর অবিরামভাবে বর্ষণ করলাম যার মধ্য থেকে প্রত্যেকটি পাথর তোমার রবের কাছে চিহ্নিত ছিল আর জালেমদের থেকে এ শাস্তি মোটেই দূরে নয় وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني وإني أخاف عليكم عذاب يوم محيط আর মাদিয়ানবাসীর কাছে আমি তাদের ভাই সোয়েবকে পাঠালাম সে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহর বন্দিগি করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই আর মাপে ও ওজনে কম করো না আজ আমি তোমাদের ভালো অবস্থায় দেখছি কিন্তু আমার ভয় হয় কাল তোমাদের উপর এমন দিন আসবে যার আজাব সবাইকে ঘেরাও করে ফেলবে ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ আর হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা যথাযথ ইনসাফ সহকারে মাপো ও ওজন করো এবং লোকদেরকে তাদের প্রাপ্য সামগ্রী কম দিও না আর পৃথিবীতে বিপর্যা ছড়িয়ে বেরিও না আল্লাহর দেয়া উদ্বৃত্ত তোমাদের জন্য ভালো যদি তোমরা মমিন হয়ে থাকো মোট কথা আমি তোমাদের উপর কোনো কর্ম তত্ত্বাবধানকারী নই قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب তারা জবাব দিল হে সোয়াইব তোমার নামাজ কি তোমাকে একথা শেখায় যে আমরা এমন সমস্ত মাবুদকে পরিত্যাগ করব যাদেরকে আমাদের বাপদাদারা পূজা করত অথবা নিজেদের ধন সম্পদ থেকে নিজেদের ইচ্ছা অনুযায়ী খরচ করার এখতিয়ার আমাদের থাকবে না ব্যাস শুধু তুমি রয়ে গেছ একমাত্র উচ্চ হৃদয়ের অধিকারী ও সদাচারী সোয়াইব বলল ভাইরা তোমরা নিজেরাই ভেবে দেখো যদি আমি আমার রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট সাক্ষীর উপর প্রতিষ্ঠিত থেকে থাকি তারপর তিনি আমাকে উত্তম রিজিক দেন তাহলে এরপর আমি তোমাদের গুমরাহী ও হারামখুরির কাজে তোমাদের সাথে কেমন করে শরিক হতে পারি আর যেসব বিষয় থেকে আমি তোমাদের বিরত রাখতে চাই আমি নিজে কখনো সেগুলোতে লিপ্ত হতে চাই না আমি তো আমার সাধ্য অনুযায়ী সংশোধন করতে চাই যা কিছু আমি করতে চাই তা সবই আল্লাহর তৌফিকের উপর নির্ভর করে তাঁরই উপর আমি ভরসা করেছি এবং সব ব্যাপারে তাঁরই থেকে রুজু করি ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود আর হে আমার সম্প্রদায়ের ভাইরা আমার বিরুদ্ধে তোমাদের এক ঘূর্ণি যেন এমন পর্যায়ে না পৌঁছে যায় যে শেষ পর্যন্ত তোমাদের উপরও সেই একই আজাব এসে পড়ে যা এসেছিল নূহ হুদ বা সালেহের সম্প্রদায়ের উপর আর লুতের সম্প্রদায় তো তোমাদের থেকে বেশি দূরের নয় দেখো নিজেদের রবের কাছে ক্ষমা চাও এবং তাঁর দিকে ফিরে এসো অবশ্যই আমার রব করুণাশীল এবং নিজের সৃষ্টিকে ভালোবাসেন قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لر- لرجمناك وما أنت علينا بعزيز قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي لما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب তারা জবাব দিল হে সোয়াইব তোমার অনেক কথাই তো আমরা বুঝতে পারি না আর আমরা দেখছি তুমি আমাদের মধ্যে একজন দুর্বল ব্যক্তি তোমার ভাতৃ গোষ্ঠী না থাকলে আমরা কবেই তোমাকে পাথর নিক্ষেপে মেরে ফেলতাম আমাদের উপর প্রবল হবার মতো ক্ষমতা তোমার নেই সোয়েব বলল ভাই আমার আমার ভাতৃজোট কি তোমাদের উপর আল্লাহর চাইতে প্রবল যে তোমরা ভাতৃজোটের ভয় করলে এবং আল্লাহকে একেবারে পিছনে ঠেলে দিলে জেনে রাখো যা কিছু তোমরা করছো তা আল্লাহর পাকড়াও এর নয় আমার সম্প্রদায় তোমরা নিজেদের পথে কাজ করে যাও এবং আমি আমার পথে কাজ করে যেতে থাকব শিগগিরই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনা রাজা বাসছে এবং কে মিথ্যুক তোমরা প্রতীক্ষা করতে থাকো এবং আমিও তোমাদের সাথে প্রতীক্ষা রইলাম ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود শেষ পর্যন্ত যখন আমার ফয়সালার সময় এসে গেল তখন আমি নিজের রহমতের সাহায্যে সোয়াইব ও তার সাথী মোমিনদেরকে উদ্ধার করলাম আর যারা জুলুম করেছিল একটি প্রচন্ড আওয়াজ তাদেরকে এমনভাবে পাকড়াও করল যে নিজেদের আবাস ভূমিরই তারা নির্জীব নিস্পন্দের মতো পড়িল যেন তারা সেখানে কোনোদিন বসবাসই করত না শোনো আদিয়ানবাসীরাও দূরে নিক্ষিপ্ত হয়েছে যেমন সামুদ যা নিক্ষিপ্ত হয়েছিল ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الفرد المورود وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد আর মুসাকে আমি নিজের নিদর্শনাবলী ও স্পষ্ট নিয়োগপত্র সহ ফিরাউন ও তার রাজ্যের প্রধান কর্মকর্তাদের কাছে পাঠালাম কিন্তু তারা ফিরাউনের নির্দেশ মেনে চলল অথচ ফিরাউনের নির্দেশ সত্যাশ্রয় ছিল না কেমন দিন সে নিজের কমের অগ্রবর্তী হবে এবং নিজের নেতৃত্বে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে অবস্থানের জন্য কেমন নিকৃষ্ট স্থান সেটা আর তাদের উপর এ দুনিয়ায় লালত পড়েছে এবং কেয়ামতের দিনও পড়বে কত নিকৃষ্ট প্রতিদান সেটা যা কেউ লাভ করবে এগুলো কতক জনপদের খবর যা আমি তোমাকে শোনাচ্ছি এদের কোনোটা এখনো দাঁড়িয়ে আছে আবার কোনোটার ফসল কাটা হয়ে গেছে وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب আমি তাদের প্রতি জুলুম করিনি তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছে আর যখন আল্লাহর হুকুম এসে গেল তখন আল্লাহকে বাদ দিয়ে তারা নিজেদের যেসব মাবুদকে ডাকত তারা তাদের কোনো কাজে লাগলো না এবং তারা ধ্বংস ছাড়া তাদের আর কোনো উপকার করল না وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود আর তোমার রব যখন কোনো অত্যাচারী জনপদকে পাকড়াও করেন তখন তার পাকড়াও এমনই ধরনের হয় প্রকৃতপক্ষে তার পাকড়াও হয় বড়ই কঠিন ও যন্ত্রণা আসলে এর মধ্যে একটি নিশান আছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আখেরাতের আজাবে ভয় করে তা হবে এমন একটি দিন যেদিন সমস্ত লোক একত্র হবে এবং তারপর সেদিন যা কিছু হবে সবার চোখের সামনে হবে وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذور তাকে আনার ব্যাপারে আমি কিছু বেশি বিলম্ব করছি না হাতে গোনা একটি সময়কাল মাত্র তার জন্য নির্দিষ্ট রয়েছে সেদিন যখন আসবে তখন কারোর কথা বলার সামর্থ্য থাকবে না তবে আল্লাহর অনুমতি সাপেক্ষে কেউ কথা বলতে পারবে তারপর আবার সেদিন কিছু লোক হবে হতভাগ্য এবং কিছু লোক ভাগ্য হতভাগ্যরা জাহান নামে যাবে যেখানে অত্যাধিক গরমে ও পিপাসায় তারা হাঁপাতে ও আত্মচিৎকার করতে থাকবে আর এই অবস্থায় তারা চিরকাল থাকবে যতদিন আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত থাকবে তবে যদি তোমার রব অন্য কিছু করতে যান অবশ্যই তোমার রব যা চান তা করার পূর্ণ এখতিয়ার রাখেন আর যারা ভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে এবং সেখানে চিরকাল থাকবে যতদিন পৃথিবী আকাশ প্রতিষ্ঠিত থাকবে তবে যদি তোমার রব অন্য কিছু করতে চান এমন পুরস্কার তার পাবে যার ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم ۖ কাজী হে নবী এরা যে সব মাবুদের এবাদত করছে তাদের ব্যাপারে তুমি কোনো প্রকার সন্দেহের মধ্যে থেকো না এরা তো নিছক গড্ডালিকা প্রবাহে ভেসে চলেছে ঠিক ভাবে পূজা অর্চনা করে যাচ্ছে যেমন পূর্বে এদের বাপ দাদারা করত আর আমি কিছু কাটছাট না করেই তাদের অংশ তাদেরকে পুরোপুরি দিয়ে দেব আমি এর আগে মুসাকেও খিতাব দিয়েছি এবং সে সম্পর্কে মতভেদ করা হয়েছিল যেমন আজ তোমাদের এই যে কিতাব দেওয়া হয়েছে এ সম্পর্কে করা হচ্ছে যদি তোমার রবের পক্ষ থেকে একটি কথা প্রথমে স্থির করে দেয়া না হতো তাহলে এই মতভেদকারীদের মধ্যে কবেই ফায়সালা করে দেয়া যেত কথা সত্যি যে এরা তার ব্যাপারে সন্দেহ ও পেশানির মধ্যে পড়ে রয়েছে وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون আর এ কথাও সত্যি যে তোমার রব তাদেরকে তাদের কৃতকর্মের পুরোপুরি বদলা দিয়েই তবে ক্ষান্ত হবেন অবশ্যই তিনি তাদের সবার কার্যকলাপের খবর রাখেন কাজী হে মোহাম্মদ তুমিও তোমার সাথীরা যারা কুফরি ও বিদ্রোহ থেকে ইমান ও আনুগত্যের দিকে ফিরে এসেছে সত্য সঠিক পথে অবিচাল থাকো যেমন তোমাকে হুকুম দেওয়া হয়েছে এবং বন্দীগীর সীমা অতিক্রম করো না তোমরা যা কিছু করছো তার উপর তোমাদের রব দৃষ্টি রাখেন এ জালেমদের দিকে মোটেই ঢুকবে না অন্যথায় জাহান্নামের গ্রাসে পরিণত হবে এবং তোমরা এমন কোনো পৃষ্ঠপোষক পাবে না যে আল্লাহর হাত থেকে তোমাদের রক্ষা করতে পারে আর কোথাও থেকে তোমাদের কাছে কোনো সাহায্য বুঝবে না وأقم الصلاة طرف النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلاً إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون আর দেখো নামাজ কায়েম করো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর আসলে সৎ কাজ অসৎ কাজকে দূর করে দেয় এটি একটি স্মারক তাদের জন্য যারা আল্লাহকে স্মরণ রাখে আর সাবর করো কারণ আল্লাহ সৎকর্মকারীদের কর্মফল কখনো নষ্ট করেন না তাহলে তোমাদের পূর্বে যেসব জাতি অতিক্রান্ত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 মুমিনরা পেয়েছে উপদেশ ও জাগরণ নেই তবে যারা ঈমান আনে না তাদেরকে বলে দাও তোমরা তোমাদের পদ্ধতিতে কাজ করতে থাকো এবং আমরা আমাদের পদ্ধতিতে কাজ করে দিই কাদের পরিণামের জন্য তোমরা অপেক্ষা করো এবং আমরাও অপেক্ষায় আছি আকাশে ও পৃথিবীতে যা কিছু লুকিয়ে আছে সবই আল্লাহর কুদ্রাদের নিয়ন্ত্রণাধীন এবং সমস্ত বিষয় তাঁরই দিকে রুজু হয় কাজী হে নবী তুমি তার বন্দিগি করো এবং তাঁরই উপর ভরসা রাখো যা কিছু তোমরা করছো তা থেকে তোমার রব গাফিল্লন নন